দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঝড় উঠু উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হক কাপুক জালিম থর থর ঝড় উঠু উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক ও বিশ্বাসীর হক কাপুক জালিম থর থর ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গালে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান্নায় ছুটব এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাত খুলুক নেয় রাজবন্ধুদার নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাত খুলুক নেয় রাজবন্ধুদার ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ कलरा